সেই লক্ষণগুলো আল্লাহ রাস্তায় যুদ্ধ করা জিহাদ করা এবং শাহাদাতের সাথে সম্পর্কযুক্ত আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইউরজাকুন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক জীবিকা জীবিকাপ্রাপ্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ এবং যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় সেও শহীদ সাধারণ মৃত ব্যক্তিদের তুলনায় একজন শহীদের বিশেষ মর্যাদা হচ্ছে শহীদ ব্যক্তি ছাড়া প্রত্যেককেই কবরে সেই ফিতনার সম্মুখীন হতে হয় একজন শহীদকে কবরের ফিতনা থেকে রেহাই দেওয়া হয় একবার একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে জানতে চাইলেন একজন মৌমিন ব্যক্তিকে কবরের ফিতনার মধ্য দিয়ে যেতে হবে কিন্তু একজন শহীদকে কবরের ফিতনার সম্মুখীন হতে হবে না এর কারণ কি জবাবে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন শহীদের মাথার উপরে তলোয়ারের নেই তার জন্য যথেষ্ট ফিতনা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন শহীদ আল্লাহর কাছ থেকে ছয়টি পুরস্কার লাভ করেন এক নম্বর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয় দুই নম্বর জান্নাতে তার ঠিকানা তার স্থান কোথায় হবে সেটা তাকে দেখিয়ে দেওয়া হয় মৃত্যুর সময়ে তিন নম্বর কবরের আজাব থেকে তাকে রক্ষা করা হয় চার নম্বর বিচার দিবসের মহা আতঙ্ক থেকে তাকে নিরাপদে রাখা হয় পাঁচ নম্বর তাকে ইমানের চাদর ইমানের পোশাক পরিয়ে দেওয়া হয় এবং ছয় এবং সাত নম্বর হচ্ছে জান্নাতের হুরদের সাথে তাকে বিয়ে দেওয়া হয় এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে অন্য হাদিসে তিরমিজির হাদিসে এসেছে একজন শহীদ ব্যক্তিকে তার মাথায় ইয়াকুত পাথরের টুপি বা মুকুট পরিয়ে দেওয়া হবে যেই টুপি বা মুকুটের এক একটি মুক্তা হবে এই দুনিয়া এবং এই দুনিয়ার মাঝে থাকা সকল জিনিসের থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ একইভাবে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মুসলিম রাষ্ট্রের সীমান্তরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে মারা যাবেন সেই ব্যক্তিও শহীদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একদিন এক রাত সীমান্ত রক্ষা করা অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করা এটি এক মাস দিনে সিয়াম রাখা এবং রাতে কিয়াম করার থেকে উত্তম আর যদি সেই সীমান্ত রক্ষা করা অবস্থায় সেই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় অর্থাৎ রিবাতে থাকা অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সেই বেঁচে থাকতে যে আমলগুলো করত সেই ব্যক্তি বেঁচে থাকতে যে আমলগুলো করত সেগুলোর সোয়াব তার জন্য চালু থাকবে তার রিজিকও চালু থাকবে এবং কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকবে যে কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করেন যখন তার মৃত্যু হয়ে যায় তখন তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায় যদি একজন ব্যক্তি জীবিত থাকতে কোনো সৎকায় জারিয়া করে যায় তাহলে মৃত্যুর পরেও সেই আমলগুলো সে পেতে থাকবে এমন কোনো কাজ রেখে গেল যেই কাজ চালু আছে তাহলে সেই ভালো কাজের সোয়াব সে মৃত্যুর পরেও পেতে থাকবে যেমন হয়তো সে একটি মসজিদ নির্মাণ করে গেল মাদ্রাসা নির্মাণ করে গেল কিংবা উপকারী ইলম রেখে গেল কিংবা মানুষের কষ্ট দূর করার জন্য কোনো কাজ করে গেল রাস্তা নির্মাণ করে গেল কিংবা টিউবওয়েল পানির ব্যবস্থা করে গেল এই ধরনের ভালো কাজের সোয়াব সে মৃত্যুর পরেও পেতে থাকবে কিন্তু সেই কাজগুলো কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি না এর কোনো নিশ্চয়তা নেই কোনো কারণে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে উপকারী ইলম বই পুস্তক হারিয়ে যেতে পারে কিংবা যেই পানির ব্যবস্থা সে করেছে ভূমিকম্প কিংবা অন্য কোনো কারণে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবেন সেই ব্যক্তির ব্যাপারে বর্ণনা করা হয়েছে কিয়ামত পর্যন্ত তার আমলগুলো চালু থাকবে এবং এটা কখনোই বন্ধ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত তার রিজিকও চালু থাকবে এবং কবরের ফিতনা থেকে সে নিরাপদে থাকবে সীমান্তরক্ষী যখন একজন ব্যক্তি শাহাদত বরণ করবে তার সোয়াব এতটাই বেশি এবং আবারও উল্লেখ্য এটি হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা ইসলামী রাষ্ট্রের সীমান্তরক্ষী হিসেবে কাজ করবেন কোনো গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্রের সীমান্তরক্ষী নয় আল্লাহ রাস্তায় জিহাদ এবং শাহাদাত ছাড়াও আরও কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে মৃত্যুবরণকারী ব্যক্তিদেরকেও শহীদের মর্যাদা দেওয়া হয় সেই অবস্থায় যারা মারা যাবেন তাদের মৃত্যু ভালো মৃত্যু বলে ধরে নিতে হবে এবং তারাও আল্লাহ তাল্লার কাছ থেকে বিশেষ পুরস্কার পাবেন যেমন একজন ব্যক্তি যখন নিজের ধর্ম নিজের দিন নিজের সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিও শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল সেই শহীদ যে ব্যক্তি তার দিন অর্থাৎ ইসলাম রক্ষা করতে গিয়ে মারা গেল সে শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা গেল সেও শহীদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ফি সাবিল্লাহ বা আল্লাহ রাস্তায় মৃত্যু ছাড়াও সাত প্রকার শাহাদাত রয়েছে এগুলো হচ্ছে প্লেগ বা মহামারীতে মৃত ব্যক্তি পানিতে ডুবে মৃত ব্যক্তি ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি চতুর্থ হচ্ছে পেটের রোগে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি পঞ্চম আগুনে পুড়ে মৃত ব্যক্তি ষষ্ঠ ধ্বংসস্তূপের নিচে দেওয়াল ধসে কিংবা মাটির নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি এবং সপ্তম যেই নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় যেই মা প্রসূতি অবস্থায় ইন্তেকাল করেন সেই নারীও শহীদের অন্তর্ভুক্ত হবেন এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন শাহাদাতের তিনটি ধরন বা তিনটি ক্যাটাগরি রয়েছে প্রথম ধরন হচ্ছে যাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই শহীদ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেন তাদেরকে উভয় জগতে শহীদ হিসেবে গণ্য করা হয় যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেন সেই শহীদদেরকে আমরা জানি তাদের মৃতদেহ গোসল দেওয়া হয় না কারণ সেই রক্তরঞ্জিত অবস্থাতেই তারা বিচারের দিনে আল্লাহ তাল্লার সামনে দাঁড়াবেন একজন শহীদকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না এবং কাফন দেওয়ার কোনো প্রয়োজন হয় না যেই পোশাকে যে অবস্থায় তারা ইন্তেকাল করেন সেভাবেই তাদেরকে দাফন করতে হয় তারা হচ্ছেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই শহীদ দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছেন যাদেরকে দুনিয়াতে শহীদ গণ্য করা হয় কিন্তু আখিরাতে তাদেরকে শহীদ বিবেচনা করা হবে না এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যাদেরকে আখিরাতে শহীদের মর্যাদা দেওয়া হবে কিন্তু দুনিয়াতে তাদেরকে শহীদ বিবেচনা করা হয় না আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ ছাড়া অন্যান্য যাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় যেমন প্লেগ মহামারী পানিতে ডুবে পেটের রোগে ফুসফুসে রোগাক্রান্ত হয়ে আগুনে পুড়ে ধ্বংসস্তূপের নিচে কিংবা সন্তান জন্ম দিতে গিয়ে যেই নারী মারা যায় তাদেরকে এই শেষ ক্যাটাগরির শহীদ হিসেবে গণ্য করা হয় দুনিয়াতে তাদেরকে লাশ গোসল দিতে হয় তাদেরকে কাফন দিতে হয় তাদের জানাজা পড়ানো হয় অর্থাৎ একজন সাধারণ মানুষকে যেভাবে দাফন করতে হয় তাদেরকেও সেভাবে দাফন করতে হবে কিন্তু আখিরাতে তাদেরকে আল্লাহ তাল্লাহ শাহাদাতের সমপরিমাণ পুরস্কার দিবেন সেই মর্যাদা দিবেন সুতরাং এরই মাধ্যমে আজকের পর্বে আমরা ভালো মৃত্যু শুভ মৃত্যুর যে সকল আলামত যে সকল লক্ষণ জানলাম সেই আলোচনা সমাপ্ত হলো আল্লাহ তাল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে একটি সুন্দর মৃত্যু দান করেন আল্লাহুমা ইনিয়াস আলুকা হুসনুল খাতিমা ওসলাল্লাহ তাল আলা সঈদিন মোহাম্মদ ওয়াইলা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন